বাতাসের ঝির ঝির শব্দে শুনি আল্লাহ নামের গান শুনি আকাশে ওই মেঘের ভেলা জপে তোমার নাম বাতাসের ঝির ঝির শব্দে শুনি আল্লাহ নামের গান শুনি আকাশে ওই মেঘের ভেলা জপে তোমার নাম বাতাসের ঝিরি ঝিরি শব্দে শুনি স্নিগ্ধ সকালের ঝিকিমিকির গধুলি রই লালিমা রাতের আকাশ ভরা তারার মেলা গাইছে তোমার মহিমা স্নিগ্ধ সকালে ঝিকিমিকির গধুলি রই লালিমা রাতের আকাশ ভরা তারার মেলা গাইছে তোমার মহিমা স্নিগ্ধ সকালের ঝিকিমিকি রোদ গধুলি রইলালি মা রাতের আকাশ ভরা তারার মেলা গাইছে তোমার মহিমা তোমার প্রেমেতে ব্যাকুল ধরা তোমার প্রেমেতে ব্যাকুল ধরা করছে সদা গুণগান বাতাসের ঝিরি ঝিরি শব্দ শুনি আল্লাহ নামের গান শুনিল আকাশে ওই মেঘের ভেলা জপে তোমার নাম বাতাসের ঝিরি ঝিরি শব্দ শুনি অঝুরে ঝুরে পড়া বাদল ধারা ঢেউ খেলানো সাগর ঝিলের বুকে ফোটা সাপলা কমল তোমার জিকিরে বিভোর অঝরে ঝরে পড়া বাদল ধারা ঢেউ খেলানো সাগর ঝিলের বুকে ফোটা সাপলা কমল তোমার জিকিরে বিভোর অঝরে ঝরে পড়া বাদল ধারা ঢেউ খেলানো সাগর বুকে ফোটা শাপলা কম তোমার জিকিরে সৃষ্টি সৃষ্টিকুলে তাই শ্রেষ্ঠ হয়ে সৃষ্টিকুলে তাই শ্রেষ্ঠ হয়ে শরী তোমার নাম বাতাসের ঝির ঝির শব্দ শুনি আল্লাহ নামের গান শুনিল আকাশে ওই মেঘের ভেলা জপে তোমার নাম বাতাসের ঝিরি ঝিরি শব্দে শুনি আল্লাহ নামের গান শুনি আকাশে ওই মেঘের ভেলা জপে তোমার নাম বাতাসের ঝিরি ঝিরি শব্দে শুনি বাতাসের ঝিরি ঝিরি শব্দে শুনি বাতাসের ঝিরি ঝিরি শব্দে শুনি বাতাসের ঝিরি ঝিরি শব্দে শুনি